ولا يهتدون বাংলাদেশের রাজধানী ঢাকার নাভিকঞ্চে অবস্থিত মোহাম্মদপুরের আল আমিন জামে মসজিদের সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ আজকে আমাকে যে বিষয়ে খোতবার দিকে খোতবা প্রদানের জন্য ইঙ্গিত করা হয়েছে সেটা হল আকিদা যদিও আমি এর আগে একটি বিষয়বস্তুর অবতারণা করেছিলাম পিতামাতা গার্জিয়ান এবং সন্তান লালন পালন আর একটি বক্তব্যের মাধ্যমে সেটা সমাপ্ত করলে ভালো হতো সুযোগ পেলে দেখা যাবে ঘটনা প্রবাহ অনেক চলে গেছে এবং চলছে এবং চলবে প্রাসঙ্গিক কথা ইসলামিক আলোচনার বিষয় ছিল অনেক প্রসঙ্গত দৃষ্টি আকর্ষণ করবে ইনশা আল্লাহ আকিদা শব্দটি দিন এবং শরীয়তের সরাসরি কোনো পরিভাষা নয় পরিভাষা ইমান কিন্তু শব্দটি প্রযোজ্য হয়ে গেছে ভাষাগত দিক থেকে এবং ভাব অর্থগত দিক থেকে আকাদাই আকাদ আর রব্ত ওয়াশব্দ বলা হয়েছে ইহকাম আরবি ভাষায় আকাদা মানে হল কোনো কিছুকে বাধা আটকানো খুব দৃঢ়ভাবে শক্ত হয় এক কথায় আমরা যেটাকে গেরু দেওয়া বলি গিট্টু দেওয়া বলি কোনো কিছুকে শক্তভাবে পেঁচিয়ে ফেলা আটকিয়ে ফেলা বেড়ে দেওয়া ভিত্তি দেওয়া এটার নাম হল আকদ আকিদা কোরআনে কেরিমে সমার্থক শব্দ প্রচুর এসেছে কয়েকটি আয়াতের মধ্যে যেরকম সুরা ফালাক এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররিল ফিল উকাদ ওই মহিলাদের অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে রক্ষা চাচ্ছে যারা গিরির মধ্যে ফু দেয় ওকাদ আল্লাহ নবীকে যারা জাদু টোনা করেছিল চুলের মধ্যে গিরো দিয়ে ওকাদ এসেছে অফু বিল উদ সুরাল হে মোমেনেরা তোমরা যে আখ করবে সেটা তোমরা পরিপূর্ণ করবে ওকত যে চুক্তি করবে যে এর মধ্যে তোমরা আসবে পারস্পরিকভাবে লেনদেন কথাবার্তা কার্যক্রমের যা লিপিবদ্ধ করবে বক্তব্য যা দিবে যা শক্ত করে তোমরা ধারণ করবে এবং সেটা পরিপূর্ণ করবে তোমরা কথায় কথায় যে সকল কসম খাও এতে গুণা হয় কিন্তু আল্লাহ পাকে এটা শক্ত করে ধরবেন না আরে কসম খোদা আল্লাহর কসম আল্লাহর নামে যত কসম খান মানুষের নামে কসম খালি সেরে আল্লাহর নামে যদি কথায় কথায় অনেকেই কসম খায় পাপের কাজ কিন্তু আল্লাহ পাক ওটা শক্ত করে ধরবেন না ওলাইমান কিন্তু যেটা তোমার শক্ত করে বলবে আল্লাহর কসম আমি করবো সেটার মধ্যে যদি না করতে পারেন আপনার কাফফারা দিতে হবে কাফফারা নিয়ে আলোচনার বিষয় না এটা হল আকিদা যে বিশ্বাস যে ধ্যান যে ধারণা যে চিন্তা আপনি আপনার মনে মানসিকতায় ব্রেনে শক্ত করে ধারণ করেন সেটা আকিদা বেলা দুঃখ আলে এতে কাদাল জাজিম বলা হয়েছে কোন দদুল্যমানতা ছাড়া কোন সন্দেহ ছাড়া কোন অপেক্ষা ছাড়া ব্যাখ্যা বিশ্লেষণের জন্য কোন ওয়েট করা ছাড়াই সরাসরি সুদৃঢ়ভাবে নিঃসংকোচে যেটা আপনি মনের মধ্যে ধারণ করেন ব্রেনে স্থান দেন সেটা হল আকেদা বা এরতেকাদ মেরাজ পালন করবে মেরাজের দিন তাহিন রজব মাসে হয়েছিল বলা হয় হতে পারে কিন্তু দিনটা নির্ধারণ করা নেই দিনটা নির্ধারণ করা নেই ঐতিহাসিকরা তখন ছিলেন না ওইভাবে আল্লাহ নবীর জন্ম তারিখের জন্য সোমবারে হয়েছে বাঘ তারা জানত হাতির বৎসর একটা বিখ্যাত বৎসর আবরাহা তিনি আক্রমণ করেছিল এটা মানুষ জানত কিন্তু তারিখ যে কত তারিখ নিয়ে কেউ ঠিক মতো বলতে পারে না নয় বারো না কত বিভিন্ন কথা আছে কাজে মেয়েরাজের যে একেবারে সাতাশে রজব না কত রজব কি সমাচার এ নিয়ে ঐতিহাসিকরা কোন সুনিশ্চিত দিন দিতে পারেন না নির্ধারণ করতে পারেন না তো মেয়েরাজ হয়েছে কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত মেরাজের থেকে আল্লাহ নবী ফিরে আসলেন কাফেররা কথা বলার সুযোগ পেয়ে গেল আমরা যে বলেছি মোহাম্মদ পাগল আমরা যে বলেছি মোহাম্মদ জাদুকর আমরা যে বলেছি মোহাম্মদ কবি আমরা যে বলেছি মোহাম্মদ কথা পেঁচাচ্ছে দেখো এখন কি বলে একই রাত্রে নাকি কাবার থেকে চলে গেছে বাইতুল মাকদেশে সেখান থেকে নাকি সকল নবীদের নামত করেছে সেখান থেকে নাকি আবার সেই রাত্রেই চলে গেছে উদ্ধাকাশে সাত আসমান পাড়ি দিয়ে কোথায় সেদ্রাতুল মন্তায় কোন কোন জায়গায় গেছে আল্লাহর সাথে নাকি আবার কথা বলেছে আবার সেই রাত্রেই ফেরত এসেছে এটা পাগল ছাড়া প্রতারক ছাড়া আর কেউ এটা বলতে পারে বলছিলাম না তোমরা একথা বিশ্বাস করো না অবক রাজিয়াল্লাহ তাআলা সাথে দেখা হয়ে গেল কাফেররা খবর আগেই পেয়ে আছে বলছে আবু বকর বলছিলাম না লোকটা জাদুকর লোকটা মিথ্যাবাদী লোকটা প্রতারক লোকটা কথা ঘোরাচ্ছে এই বিষয়ে আর কি আমানতের ক্ষেত্রে না নবুয়ত এবং ওহির ক্ষেত্রে এখন দেখো কি বলে অবকরাদিল্লাহ বললেন যে কে বলেছে যে মোহাম্মদ স্বয়ং বলেছে মোহাম্মদ স্বয়ং যদি বলে থাকে আমি নির্দ্বিধায় বিশ্বাস করে এখানে অবিশ্বাসের কিছুই নেই ওই দিন থেকে তার নাম সিদ্দিক মহাসত্যের সাক্ষ্যদাতা মহাসত্যবাদী সিদ্দিক সাদেক হল শুধু সত্যবাদী সিদ্দিক হল মহাসত্যবাদী সেদিন থেকে শুধু এইটুকু নাকি এক চেয়ে বড়টা বিশ্বাস করে ওই তো রাত্রে গেছেন আসছেন মুহূর্তের মধ্যে উর্ধাকাশ থেকে তার কাছে আসে এটা আমরা বিশ্বাস করি মোমেন কি বলছো তোমরা এতেকাদ জাজেম শুনেছি ওহি এসেছে নবী মোহাম্মদ বলেছেন সুদৃঢ়ভাবে সেটাকে সাথে সাথে দৃঢ় চিত্তে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে এটা হল আকিদা আকিদা কতগুলো ভাবে সুপ্রতিষ্ঠিত হয় দুই প্রকারের আকিদার বিবরণ আমি আজকে আপনাদের সামনে সংক্ষেপে তুমি ধরব একটি হল আল্লাহর পক্ষ থেকে ওহি আসে মানুষেরা সেটাকে বিশ্বাস করে কেতাবে স্থাপিত থাকে নবীগণ বলেন নবীগণের সঙ্গীরা সেটা প্রচার করেন আলেমুল আমরা সহি সেগুলাকে বর্ণনা করেন এতেকাদের বিষয় বিশ্বাসের বিষয় বিশ্বাসের বিষয়গুলো সাধারণত অদৃশ্যের সাথে জড়িত থাকে যেরকম মাঝে মধ্যে আমি উপমা দিই সেটা মাঠে বলে খোদ বাই সেটা ওইভাবে বলা যাবে না হাতটা পকেটে দিয়ে বার করে এনে জিজ্ঞাসা করে বলেন এটার মধ্যে কি আছে তারপরে খুলে দেখে বলে দেখো যে একটা টিস্যু পেপার আছে সবেলা টিস্যু পেপার আমি বলবো এখন যেটা বললেন এটা বিশ্বাস নয় এবার দেখে বললেন এটা পাগলেও বললো টিস্যু পেপার ছাগলও বললো টিস্যু পেপার দেখেছে দেখার আগে যেটা আমি বলেছি সেটা কয়জনে বিশ্বাস করেছেন অদৃশ্য সেটা না বিশ্বাস আর অদৃশ্য বিশ্বাস দৃশ্যমান বিশ্বাসের সাথে আরো বেশি জটিল কেন দৃশ্যমান বিশ্বাস সবাই বিশ্বাস করে আল্লাহকে দেখিনি বিশ্বাস করি ওহির লৌহে মাহফুজ দেখিনি বিশ্বাস করে জিবরিলকে আমরা দেখি না সাধারণত বিশ্বাস করে ফেরেস্তা দেখি না বিশ্বাস করে জান্নাত জাহান্নাম করে মন দেখি না বিশ্বাস করে তাকদির দেখি না বিশ্বাস করে আখেরাত দেখে নাই বিশ্বাস করে বিশ্বাসের অধিকাংশ জিনিসই অদৃশ্যের সাথে জড়িত রয়েছে দৃশ্যমান নয় আর অদৃশ্যের সাথে যদি আপনার বিশ্বাস শক্ত না হয় দৃশ্যমান বিষয়গুলোতে আপনার এলোমেলো হয়ে যাবে ওগুলা খুব জরুরি বিষয় না আল্লাহ পাকের এই আল্লাহ পাকের ইমানের রহস্য এই জায়গাতেই বোধ হয় যা আপনার বিশ্বাস করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম الذين يؤمنون بالغيب সুরা আল বাকরের প্রথম দিকেই কথা আল্লাদিন ইউমিনুনা বিল গায়ব যারা বিশ্বাস করে অদৃশ্য যারা বিশ্বাস করে যা দেখে না সেগুলোর উপরে তারপরে হলো সালাদ কায়েম করে যা আমি তাদেরকে রেজেক্ট দিয়েছি সেখান থেকে তারা খরচা করে এগুলো পরের বিষয় আগের বিষয় হলো বিশ্বাস করে ওগুলো আপনারা সবই জানেন বিশ্বাস কতগুলো ভাবে স্থাপিত হয় একদিকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লা সালাম তার বিশ্বাস আর এদিকে আবু জেহেল আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করেছে ওমাইয়া ওতবা সাহেবা এদের বিশ্বাস মিল্লাতে ইব্রাহিমের উপরে কায়েম থেকে যে বিশ্বাস আর মিল্লাতে ইব্রাহিমের থেকে বের হয়ে যায় যে বিশ্বাস এই দুইটি লাইন নিয়ে আমি সংক্ষিপ্ত দৃষ্টি আপনাদের আকর্ষণ করব মিল্লাতে ইব্রাহিমের বিশ্বাস بسم الله الرحمن الرحيم تلك حجتنا آتيناها إبراهيم على قومه ওই দলিল ওই ডকুমেন্ট ওই প্রমাণ আমি যা দিয়েছিলাম ইব্রাহিমকে তার কমের বিরুদ্ধে তার কমেরা চন্দ্রের পূজা করে সূর্যের সূর্যের পূজা করে গ্রহ নক্ষত্রের পূজা করে তাদের ধারণা হলো এরা রব এরা এলা এরা বাদত পাওয়ার যোগ্য আয়াত সূরা আলা আরাহ করেন আজকে যেহেতু আমার সাবজেক্ট একটু অন্যদিকে যাব সূত্র বিস্তারিত বিবরণ দিতে পারছি না নক্ষত্র থেকে পশ্চিম আকাশে যখন উঠে গেল সুরাইয়া কমকে বলে এটাই কি রব না ডুবে গেলে তো রব হতে পারে না দ্বিতীয় প্রসঙ্গ চন্দ্র আয়ত্ত বড় হয়ে উঠল পূর্ণিমার চাঁদ এটাই কি রব এটা কিন্তু প্রশ্ন বাহাত চলছে নবীরা কোনোদিন সেরেক করেন নাই নবীরা কোনোদিনও মেনে নেন নাই যে নক্ষত্র রব সূর্য রব চন্দ্র রব এটা বাহাজের মোনাজারার আর্গুমেন্টেশন অবস্থানে বলছেন জিজ্ঞাসাবাদ চলছে পরস্পর এটা মাকাবুল মোনাজারা ইবনে কাসির বুঝিয়ে দিয়েছেন এটা আবার কেউ যেন মনে না করেন উনি এটাকে মেনে নিয়েছেন না তাহলে মুশফিক হয়ে যাবেন বোঝাচ্ছেন সামনে দেখে দেখে রব একটা প্রচ্ছন্ন প্রশ্ন বেড়ে গেছে এখানে না ডুবে গেল না চন্দ্র না সূর্য আরো তেজ দিয়ে আরো আলো বর্তিকালে ডুবে গেল নো হতে পারে না আমি এক আল্লাহর ইবাদত করে হে কম এমনি বাড়ি উম্মা তুশ্রিকুন এই যে নক্ষত্র এই যে চন্দ্র এই যে সূর্যের তোরা পূজা করো রব হিসাবে বলো আমি এদেরকে মানি না রব হিসাবে তোমরা পদ ভ্রষ্টতার মধ্যে রয়েছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছে না আমি সেই দৃষ্টি আকর্ষণ খুব দ্রুত চলে যাচ্ছি বিসমিল্লাহির রহমান রহিম সুরাহ হজ্জের আয়াতে আসেন আপনারা وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিমকে আমি কোন জায়গায় আমার ঘর তার নির্দেশনা দিয়েছিলাম সে ঠিকানা দিয়েছিলাম তাকে এই জায়গায় আমার ঘর বা ঘরের ঠিকানা দিলাম আমি তাকে এই জায়গায় ঘর তোলো তারপর আল্লাহ তুষ্টির বিষয়ে প্রথম কাজই হলে ঘরে সেরে হবে না আল্লাহ তুষ্টিক বিষয়ে প্রথম কাজ হলো সেরে হবে না ও তাহের বাড়িতে আমার ঘরকে পবিত্র পবিত্র রাখো পরিচ্ছন্ন রাখো তাইফিন যারা তুয়াত করবে তাদের জন্য ওয়াল কায়মিন যারা দাঁড়াবে সালাত আদায় করবে তাদের জন্য অলকামিনা যারা করবে সেজদা করবে দাঁড়াবে তাদের ঘর পরিষ্কার এখানে অবকাশ নেই এটা মিল্লাতে ইব্রাহিম এক আল্লাহ ছাড়া কোনো রব নেই এক আল্লাহ ছাড়া এলা নেই এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ঘরগুলো পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাকে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না এটাকে বলো আমি তবে মিল্লত ইব্রাহিম হানিফা কোরআনে আরেক আয়ত এসেছে আমি নবী মোহাম্মদকে নির্দেশ করছি হে নবী মোহাম্মদ তুমি মিল্লতে ইব্রাহিমের অনুসরণ করো কেন বললেন মিল্লাতে ইব্রাহিম বিকৃত করে ফেলেছিল মিল্লাতে ইব্রাহিম কায়েম ছিল বেশ কিছুদিন কাবার ঘরে কাবার এলাকায় মিল্লাতে ইব্রাহিমে বলেছি বিহীন তৌহিদ এবং কুসংস্কারবিহীন পরিচ্ছন্ন দিন এক আল্লাহর এবাদত বিস্তারিত বাহিনী ইব্রাহিম আজকাই বলছে না খুব শর্ট নোট দিয়ে যাচ্ছে আপনাদের কাছে খুব দ্রুত মাথার মধ্যে ক্যাচ করে নিতে হবে অনেক কিন্তু বক্তব্য শুনছেন এবং ব্রেন মাশাল্লাহ অনেক প্রস্তুত হয়ে গেছে আপনাদের খুব দ্রুত গতিতে সংক্ষিপ্ত কথা বুঝে নেওয়ার জন্য সেখানে যা যা ঘটল খুব শীঘ্রই একশত বছর যেতে না যেতেই আমর ইবনে লুহাই আল সেই লোক কাবার খোঁজা বংশের সেই লোক কাবার দায়িত্ব পেয়ে গেল একদিকে খুবই ন্যায়পরায়ণ শাসক আরেকদিকে কাবার ঘরের দেখাশোনার দায়িত্ব দুটা পেয়ে গেল এই সুযোগে সে চিন্তা করল যে এখন তাহলে আমার নিজের কিছু ঢুকাতে চেষ্টা করি আমার নিজের কিছু এখন এখানে ঢুকাতে হবে কথা বলা যাবে না যে কথা বলা যাবে না কথা বলা যাবে না খোঁতবার সময় কথা বলা নিষেধ আছে তুমি কিছুই বলো না দেখো মাইক বন্ধ আছে নাকি দেখেন তো ঠিক আছে কথা বলছে তোমার ফখরুল তুমি দরজার সামনে যাও বাইরের মাইক মতো বন্ধ সাউন্ড হচ্ছে না মিল্লাত ইব্রাহিম শিরেকবিহীন তৌহিদ এবং বিহীন যে দিন পরিষ্কার পরিচ্ছন্ন সেটার উপরে কায়েম ছিল আমর ইবনে নুহাইয়াল খুজাই যখন কাবার দায়িত্ব পেল এবং সুশাসক হিসাবে মানুষের মধ্যে যথেষ্ট পরিচিত ছিল তাকেও মানুষেরা আল্লাহর একজন অলি বলেই মনে করত আল্লাহর একজন খুবই প্রিয় পাত্র এই সুযোগে সে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কিছু বিষয় কাজে লাগিয়ে ফেলল যে ইব্রাহিম আলাইসালামের তুলা আল্লাহর সেই ঘরের মধ্যে সে একটা দুইটা করে মূর্তি ঢুকানো শুরু করলো হুজাতুল্লাহ মালেকার শাহউল্লাহর বিবরণ অনুযায়ী এই লোক নবী ইসাল্লাহ আলাইসালামের কাছে ওহি আসার সাতশত বছর আগের লোক ছিল যদিও স্বর্ণ আমার কাছে হিসাব কিতাবের বিষয় আছে তবে কথা সত্য সহিউল বুখারি থেকে নিয়ে সহি মুসলিম সহ অন্যান্য কিতাবে হাদিস এসেছে আল্লাহ নবী বলেন যে আমি দেখেছি যে আকসমকে দেখে বলে আকসম শোনো আমর ইবনে লুহাইয়াল খুজাইর চেহারা তোমার মতো চেহারা আমি যা দেখেছি মানে স্বপ্ন দেখেছেন আল্লাহ নবী নবীদের স্বপ্ন ওহি তোমার চেহারার মতো ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কি তার মতো জাহান নামে যাব আল্লাহ নবী বলে নিশ্চিন্ত থাকো হুয়া কাফের ওয়ান্তাম ওমেন সে ছিল কাফের তুমি হলাম ওমেন ঘটনা কি আমি দেখেছি ইউজাররু কুসবাহু ফিন্নার অন্যরা যা আমাহু ফিন্নার আমি দেখেছি তার নাড়ি ফুড়ি পেট জাহান নামের মধ্যে জ্বালানো হচ্ছে আর তার দুর্গন্ধে মন বের হচ্ছে তার দেহ থেকে যে অন্যান্য জাহান নামের পর্যন্ত কষ্ট পাচ্ছে তাই সে কি কি করেছিল আমার ঘরের মধ্যে প্রথম সে মূর্তি ঢুকিয়েছে সেখানে মূর্তিগুলোকে সেট করেছে তারপর কোথায় কোথায় মূর্তি আছে সেগুলাকে সে তুলে এনেছে কোন জায়গায় সে জেদ্দার কোন জায়গায় নূহ আলাইহিসসালামের যুগের মূর্তিগুলা এক মাটির নিচে ছিল সেগুলো তুলে এনেছিল وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ود ولا سواع ولا يغوث ويعوق ونصرا এগুলা খুঁজে খুঁজে এনে তারপরে কাবার ঘরে সেট করেছিল লাত মানাত হবল উজ্জা নানান মূর্তিগুলাকে কাবার ঘরের চতুর্দিকে ভিতরে বাইরে বিভিন্ন এরিয়ায় সেট করা শুরু করে দিয়েছিল আর সরকারি উদ্যোগে যদি এগুলো করা হয় পাবলিক আরো উৎসাহিত হয় কবিলায় কবিলায় গোত্রে গোত্রে মূর্তি সেট আর মূর্তির পূজা শুরু হয়ে গেল এমনকি একজন তো বলেছেন যদি সাধারণ মূর্তি খুঁজে না পাইতাম তাহলে মাটির ধীরে একটা বানিয়ে তার মধ্যে সাগরের দুধ দোয়ে সেইখানে আমরা পূজা করা শুরু করে দিতাম দেখুন ইব্রাহিম আলাহ সালাতামের বংশধর সেই কাবা তৌহিদের জন্য যেটা প্রতিষ্ঠা সেখান থেকে কি বেরিয়ে যাচ্ছে कबीले कबीले का एक बुत जुदा था किसी का हबुल था किसी का सफा था ये उस्से पे नायले पे फिदा था इसी तरह घर घर एक नया खुदा था আল্লামা হালির কবিতা উর্দুতে মুসাদ্দাস হালিতে এই ব্যাপারটা ঘটে গেল আল্লাহ নবী বলেন শুধু এই পর্যন্ত নয় মিল্লাতে ইব্রাহিমকে কিভাবে বিকৃত করলো সে أول من سيب السائبة أول من أول من غير دين إبراهيم وبحر البحيرة وسيب السائبة ووصل الوسيلة وحمل حام صحيح البخاري الحديث আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি সূরা আল মাইদার থেকে মা জাআল আল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম যখন শিরক ঢুকে তখন বেদাত ঢুকে যখন বেদার শুরু হয় তখন কুসংস্কার শুরু হয় আর কুসংস্কার যখন শুরু হয় তখন নির্বুদ্ধিতা আহাম্মকে মানুষের মধ্যে চেপে বসে খুব ধীর স্থির বোঝার চেষ্টা করবেন এই ঐতিহাসিক ভাবে বিষয়টা কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আপনাদের মাথায় ঢুকানোর চেষ্টা করছি আল্লাহ তৌফিক দান করেন আল্লাপাক বাহিরা নির্ধারণ করেননি সাহেবা নির্ধারণ করেননি ওসিলা নির্ধারণ করেননি হাম নির্ধারণ করেনি বাহিরা হল দেবতার জন্য উটনি বা সাগি বা গাভী নির্ধারণ করে দেওয়া যে এইটার দুধ আর দোহানো যাবে না দুধ এর মধ্যে থাকবে এটা শুধু দেবতার জন্য দুই সাহেবা সাহেবা এমন উট বা উটনি যেটাকে দেবতার জন্য ছেড়ে দেওয়া হয়েছে যার পিঠে কেউ করলেন সোয়ার হবে না যেটাতে কেউ করলেন পানি টানবে না যেটাতে কেউ করলেন কৃষি কার্য করবে না দেবতার জন্য উৎসর্গ করে দেওয়া হয়েছে সাহেবা উশিলা কোন উটনি যদি প্রথম বাচ্চাটা একটা মাদি উটনি এবং দ্বিতীয়টাও যদি মাদি হয় তাহলে সেটাকে তারা উশিলা করে দিল উশিলা মানে হলো সংযুক্ত হয়ে যাওয়া সেটাকে তারা দেবতার জন্য উৎসর্গ করে দিল হাম কোন পুরুষ উট ষাট উট যদি দশটা উটনির সাথে মিলে দশটা বাচ্চা প্রসবের কারণ হয়ে যায় এটাকেও দেবতার জন্য উৎসর্গ করে দিল আরো বহু ঘটনা শুধু এই পর্যন্ত নয় কাবার ঘরের মধ্যে তারা ছেদ করে দিল জাদুকর গণক ঠাকুর যে কোনো কিছু করতে গেলে কাবার ঘরের ঠাকুরের কাছে যেতে হবে যুদ্ধে যাবে ওইখানে যেতে হবে ছেলে বিয়ে করাবে ওইখানে যেতে হবে ব্যবসায় যাবে দূরে ওইখানে যেতে হবে উনি ঠাকুর সাহেব তিনটা কাগজ লিখবেন একটা নাম একটা লা একটা গোফল কাগজ লিখে ছেড়ে দেবেন বলুন তুলে তোলার পরে যদি নাম উঠে হ্যাঁ যাবে না যাবে না গোফল হইলে দ্বিতীয়বার আবার তুলতে হবে যেটা উঠবে সেটাই এই ব্যবসা শুরু হয়ে গেল নতুন কিছু নয় পথে ঘাটে যা আংটি বেচা রাজবর্তনিয়া পাথর আকিক পাথর তারপরে এগুলাতে কি হবে অষ্ট ধাতুর এই আংটি তারপরে যে টিয়া পাখি ছেড়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি যে আকিদা বিশ্বাস আমাদের মনে ঢুকে দেওয়া হয়েছে এটা নতুন কিছু নয় মিল্লাতে ইব্রাহিমিয়াকে বিকৃত করে কামার ঘরের যে শয়তানি সেরেকে বেড়াতে শুরু করেছিল তারই একটা নতুন আঙ্গিক নতুন রূপ মাত্র আর কিছুই নয় যেখানে সেরেক বিস্তৃত লাভ করে যেখানে বিধাত বিস্তৃত লাভ করে যেখানে কুসংস্কার বিস্তৃতি লাভ করে সেখানে এগুলা একেবারে ব্যাপক বাজার পায় এবং রাজত্ব পায় এই জন্য আল্লাহ নবীকে আল্লাপাক নির্দেশ দিয়েছেন আগেই বলেছিলাম কেন আল্লাহ নবীকে আল্লাপাক নির্দেশ দিলেন কেন তার বলতে পারবো না আমরা ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের ভাবমতে একটু দাঁড় করাতে পারি কেন আল্লাহ ভালো জানেন আল্লাহর জন্য কোন কেন চলে না আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে হে নবী মোহাম্মদ তুমি তো সেই কাবায় এসেছ ইব্রাহিমের বংশের লোক তুমি তোমাকে নবত এবং রেসাদ দেওয়া হয়েছে মাঝখানে যত কিছু যত মূর্তি বুঝে যত মূর্তি সেট যত ধরনের এই গণক ঠাকুরি আর যত ধরনের এই সকল কুফুরি আর এই সকল একেবারে যে সকল তোমার লটারি মটারি যা কিছু করা আছে সকল কিছু ধ্বংস করে দিয়ে তুমি সোজা চলে যেতে হবে ইব্রাহিম যা করেছিলেন সেই জায়গায় তোমাকে ফেরত যেতে হবে আনেক তবে মিল্লত ইব্রাহিম হানিফা ইব্রাহিম আলাহ মিল্লত যেটা একনিষ্ঠ একাগ্র ডান বাম নেই ইব্রাহিম আলাহ সাথে বহু জায়গায় হানিফ লাগানো হয়েছে হানিফ মানে একাগ্র একনিষ্ঠ ডান বাম নাই মিশ্রণ নাই পরিষ্কার পরিচ্ছন্ন দৃঢ় এটা কোন হানিফ ইংরেজারা বলে অর্থোডক্স অর্থোডক্স অর্থোডক্স কিচ্ছু না এটা পরিষ্কার পরিচ্ছন্ন এক পথ মিশ্রণ নেই মিশ্রণ মানে শেরিকের মিশ্রণ মিশ্রণ মানে বেদাতের মিশ্রণ মিশ্রণ মানে কুসংস্কারের মিশ্রণ কোন মিশ্রিত কিছু নেই সম্মানিত উপস্থিতি কাবার ঘরে এগুলা হয় মুসলিম সমাজে এগুলা হয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাহ এগুলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এগুলাকে ধ্বংস করলেন এগুলাকে শেষ করলেন কাবার বিজয় হল নবী সাল্লাল্লাহু সাল্লাম নবম হিজরিতে কাবা ফতে মক্কা অষ্টম হিজড়িতে কাবার বিজয় হল সেখানে গিয়ে তিনি একটা ভাষণ দিলেন জাহিলিয়াতের দূর হয়ে গেছে জাহিলিয়াতের কুসংস্কার আর চলবে না অন্ধকারাচ্ছন্ন যুগ এখন বিদায় হয়ে গেছে আনকুম নাহওয়াতাল জাহেলিয়া হুব্বি আল জাহেলিয়া তোমাদের উপর থেকে যে জাহেলিয়াতের যে অহংকার জাহেলিয়াতের যে ভাষা জাহেলিয়াতের যে বাণী জাহেলিয়াতের যে আচরণ সকল কিছু আল্লাহ পাক এখন থেকে দূরীভূত করে দিয়েছেন লা ফদলালে আরাবিন আলা আজামি ওয়ালা আজাবিন আলা আরাবি কোন আরবের অনারবের উপরে কোনো প্রাধান্য নেই অন আরবের আরবের উপরে কোন প্রাধান্য নেই সাদার কালোর উপরে কোন প্রাধান্য নেই কালোর সাদার উপরে কোন প্রাধান্য নেই আন্নাসমিন আদম সকল মানুষ আদম সন্তান ও আদম তোরাব এবং আদম হল মাটির সৃষ্টি আমরা সবাই মাটির মানুষ তারও কোন প্রাধান্য নেই শুধুমাত্র তাকোয়া ছাড়া যার তাকোয়া যত বেশি তার প্রাধান্য তত বেশি তাকোয়াহীন তার কোন প্রাধান্য হতে পারে না সম্মানিত উপস্থিতি এই যে কুসংস্কার একটা একটা করে ঢোকে কোনটা ব্যক্তিগত পর্যায়ে ঢোকে কোনটা সামষ্টিক পর্যায়ে ঢোকে কোন রাষ্ট্রীয় পর্যায়ে ঢোকে কোনটা জাতীয় পর্যায়ে ঢোকে আস্তে আস্তে মুসলিম সমাজকে কলুষিত করে বিভিন্ন আচার অনুষ্ঠানিকতার মাধ্যমে সেগুলো শুরু হয় সেগুলো আস্তে আস্তে আকিদায় রূপান্তরিত হয় সেগুলা বিশ্বাসে রূপান্তরিত করার জন্য জাতীয় পর্যায়ে সেগুলাকে স্থাপিত করার জন্য বহু প্রচেষ্টা চালানো হয় এবং সেগুলা সেটেল হয়ে যায় এই জন্যই মানুষ যুদ্ধ করে দৃশ্যমান যুদ্ধ খুব কম অদৃশ্যের বিশ্বাসে মানুষ যুদ্ধ করে আবু জাহাল জানে আবুল হাব জানে মাইয়া জানে ওতবা জানে সাহেবা জানে যে এই মূর্তিগুলো পরে ঢুকেছে এটা মিল্লাতে ইব্রাহিমের নয় আর এই মূর্তি টিকিয়ে রাখার জন্য আবু জাহেল যুদ্ধ করে আর মূর্তিকে হটানোর জন্য আল্লাহ নবী যুদ্ধ করে হেরাও কোরাইশ ইনিও কোরাইশ অদ্ভুত ব্যাপার সেই কাবার ঘর খুব ধীর স্থির হয়ে বোঝার চেষ্টা করবেন একটু বোঝার ব্যাপার আছে কিভাবে সেটেল হয় শেখুল ইসলাম ইবনে দুই খন্ডের একটা বই লিখেছেন কয়েক শত পৃষ্ঠায় পড়ায় সাতশো পৃষ্ঠায় সেটা সৌদি আরবের ছাপা হয়েছে শুধুমাত্র এই বিষয়ের উপরে একটা বিষয়ের উপরে পড়ায় সাতশত পৃষ্ঠা তখন আমার দৃষ্টিভঙ্গিটা খুলে গেছে অনেকটাই যে হ্যাঁ বিষয়টা তো তাই কিভাবে হতে পারে মূর্তির পক্ষে যুদ্ধ করবে কেন মূর্তি কি ওরা নিজেরা মানে এটা তাদের আকিদা হয়ে গেছে এটা তাদের বিশ্বাসের বিষয় হয়ে গেছে অথচ এটা ফলস দুই দিক ব্যাখ্যা এসেছে সত্যের আকেদা মিথ্যার আকেদার সত্যের আকেদা আল্লাহ এক একক তার কোন শরিক নেই নবীরা আসে ওহি আসে সেটার উপর পরিচ্ছন্ন থাকতে হবে এটা সত্যের আকেদা মিথ্যা রাকিদা আল্লাহর শরিক আছে আল্লাহর অংশীদার আছে আল্লাহর পক্ষ থেকে এরা সুপারিশ করে এরা মধ্যস্থতা আছে মা জাআলাল্লাহু বাহিরা ওয়ালা ওয়াসিলাতান ওয়ালা হাম وان أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى علكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيجى ثم কি كنا أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى علكم الذكر وله الأنثى তোমরা লাত মানাত উজ্জা ইত্যাদিকে দেখো না হে যে সকল মুশ্রিকরা এগুলাকে সরাসরি পূজা করে বা এগুলাকে মাধ্যম মনে করে যে আমার কাছে তাদেরকে পৌঁছে দেবে এগুলা সব মিথ্যা কথা আমি এই ব্যাপারে কিছুই অবতীর্ণ করি নাই আমি এগুলার পক্ষে না আল্লাহ বলল আমি এগুলার বিরুদ্ধে এগুলাকে ধ্বংস করে দাও আমার পক্ষ থেকে তাদের পক্ষে কোন ডকুমেন্ট নাই ইব্রাহিম আলাহ সাল্লাহ মূর্তি পূজা করে সবাই চলে গেল ইব্রাহিম আলাহ সাল্লাম এগুলো আল্লাহর বিরুদ্ধে দেওয়া যাবে না আসাবে কাহাব সেই যুবকেরা নৌজনেরা ফিরে এসেছে মেলায় সবাই চলে গেছে যুবকদের মনে স্ট্রাইক করেছে নিজে হাতে মূর্তি বানায় তাদেরকে আবার রব বানায় অযৌক্তিক যুক্তিসঙ্গত এগুলো হতেই পারে না অসম্ভব তারা চলে এসেছে আল্লাহ পাক সেটাকে বড়ই পছন্দ করেছেন সুরা কাহাব নামে সুরেই হয়ে গেছে বিস্তারিত বিবরণ সেখানে দেওয়া আছে অযৌক্তিক ভৌতিক যেগুলা সেগুলা দিন নয় কিন্তু মানুষ এগুলার জন্যই যুদ্ধ করে এগুলার জন্যই মারামারি করে সহজ কথা নয় পৌরাণিক কত কাহিনী যে বানানো হয়েছে আর প্রত্যেকটা ঘটনার পিছনে পৌরাণিক কাহিনী লাগিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগে গেলাম দিনাজপুর দিনাজপুরে এক সভা সেখানে যে গোসল করলাম আমি রাম সাগর দিঘিতে সেখানে নিয়ে গেলেন এক ভাই আলামিন মসজিদের মুসল্লি সেখানে বললেন এটার কি ঘটনা ঘটনা শুনলাম সেই সতেরোশো পঞ্চাশ সালে নাকি কোন হিন্দু জমিদার ছিলেন উনি ওখানে পুকুর কাটলেন পুকুর কাটার পরে পুকুরে আর পানি ওঠে না স্বপ্নে দেখলেন যে তার ছেলেকে যদি সেখানে মন পুকুরের মধ্যে মন্দির বানিয়ে সেখানে যদি তাকে জবাই করে বলি যে পূজা দেওয়া হয় তাহলে এখানে পানি উঠবে তিনি সেখানে পুত্রকে জবাই করে তারপরে বলি দিলেন তার বলি বলি দিলেন পানি ওটা শুরু করে দিল ভুয়া কথা মিথ্যা কথা এখানে সেটা পবিত্র রাম সাগর দিঘি হয়ে গেল সেখানে আমি দেখে আসলাম এই যে কয়েকদিন আগে রাঙ্গল বন্ধ এই নারায়ণগঞ্জের হাজার হাজার লাখো মানুষ সেখানে যায় স্নান করার জন্য ঘটনা নাকি রাজা পরশুরাম বলরামের কাহিনী পিতা পুত্রের কাহিনী স্ত্রী গেছে নদীর ঘাটে ধ্যান করে দেখলেন যে স্ত্রী আরেকজন ঋষি পুত্রকে দেখে তার একটু যৌন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে গেছে ঋষি বললেন যে আমার স্ত্রীর এই এই অবস্থা ঘরে আসার সাথে সাথে পুত্রকে বললেন যে তোমার মাকে নিজ হাতে হত্যা করতে হবে কেন ওর আত্মা ঠিক নেই কোন পুত্র রাজি হলো না যে পুত্র হত্যা করলো বাপের পক্ষ থেকে হাতের মধ্যে কুঠার আটকে গেল এখন কুঠার খোলে না আর অভিশাপ লেগে গেল তাকে আবার আরেক ঋষি বলে গেল যেখানে গিয়ে তোমার হাতের তোমাকে মন্দিরে মন্দিরে তীর্থে তীর্থে তপবনে পাহাড়ে পর্বতে ঘুরতে থাকতে হবে তারপরে যখন ঈশ্বর বা ভগবান তোমার উপর সন্তুষ্ট হবেন তখন কুঠার খসে যাবে হিমালয়ের পাদদেশে কোন এক পানির ছিটায় কুঠার খসে গেল তখন উনি মনে করলেন পবিত্র পানি তাহলে এটা বঙ্গদেশে নিয়ে আসতে হবে কুঠার দিয়ে একটা লাঙ্গল বানালেন লাঙ্গল দিয়ে টানতে টানতে আস্তে আস্তে নারায়ণগঞ্জ এসে লাঙ্গল বন্ধ হয়ে গেল এখন সেখানে স্নানের জায়গা হয়ে গেল আমি বলি ওখানে তো লাঙ্গল বন্ধ হলো ওইখান থেকে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে টেনে নিল কে আহম্মকের কাহিনী আরো যে কত কাহিনী এসবি ভারত লিখেছেন পাচ্ছে রসন লিখলে তাকিদা বিশ্বাস ভুয়া কাহিনী বাজে কাহিনী ওইখানে বঙ্গোপসাগরে গেল কিভাবে লাঙ্গল তো ওখানে বন্ধ পানি ওখানে বন্ধ কিন্তু বন্ধ তো ওখানে হয় নাই ওখান থেকে বঙ্গোপসাগরে গেল কিভাবে নদী সম্মানিত হয় যা তা কিসার কাহিনী একটা থেকে একটা লাগিয়ে দিয়ে সেইটাই মানুষের বিশ্বাস কয়েক বছর আগে ভারতে যখন নির্বাচন তখন আমি নির্বাচন গুলা টিভিতে দেখা শুরু করলাম কি হয় দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী হন নাই তখন নরেন্দ্র মোদী বানারসে ভাষণ দিতে এসেছেন গঙ্গার পারে ওইদিকে বলতেছে না তো হামায় খুদ আয়া হো না তো কিসি নে মুজকে হালা হ্যাঁ খোদ গঙ্গা মাই নে মুজকে বুলাই হ্যাঁ আমি এখান থেকে নিজে ইচ্ছে এখানে নিজে ইচ্ছে আসি নাই কেউ আমাকে আনে নাই মা গঙ্গা আমাকে ডেকে এনেছে একটা বিশাল দেশের প্রধানমন্ত্রী তার আকিদা তার বিশ্বাস বাজপেয়ী সাহেব তখন পুরো পুরা ভারতের প্রধানমন্ত্রী প্রতি বিশ বছর পরে পরে একটা নদী আছে সেখানে ডুব দিলে একটা শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে নাঙ্গা সাধু পুরা উলঙ্গরা সেখানে ডুব দেয় সেখানে ডুব দিলে নাকি পাপ মোচন হয় পুরা লঙ্গ নাঙ্গা এখন কি করবেন একটা বিশাল দেশের প্রধানমন্ত্রী তিনি সন্ন্যাসী রূপের মানুষ কি করবেন এদিক ওদিক তাকায় তো বুড়া মানুষ কাপড় চোপড় খেলে জাঙ্গাটা পরে ফট করে ডুব দিয়ে উঠলেন কোটি কোটি মানুষ সেখানে ডুব দিয়েছে পাপ মোচন বিশ্বাস আকিদা বাতিল আকিদা এবং আকিদা যতগুলো পীর ফকির ঠাকুরের মাঝার আমাদের রয়েছে তাদের পিছনে বহু মিথ্যা কাহিনী রয়ে গেছে বিশ্বাস স্থাপন করে দেওয়া হয়েছে সেদিন বলছিলাম নওগাঁর এক সভায় যে শাহজালালের কবরে যে মিছিল শুরু করলে যে নির্বাচনে পাশ করা যাবে এই জ্ঞানটা দিলকে সাথে গলায় নিয়ে যে কোর্টে গেলে বিচারপতি সাহেবের মন গলে যাবে এই বিদ্যাটা দিলকে আগামীকালকার দুই কাজ একসাথে হবে দিনে ফাঁসেক ফাজের পাপিষ্ঠরা তারা করবে বৈশাখের আয়োজন আর রাত্রে দিনদার পরেজগার মানুষরা করবেন সবে মেরাজের এবাদত একসাথে দুইটা চলবে হাফিজ আবগার গসলে খাহি তো সরহে কোন বা খাস আম বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হুনুদা রামে রাম হাফিজ পার্সি কবিতা সে বলছে হাবিব যদি তুমি সকলের ভালোবাসা পেতে চাও তাহলে সকলের সাথে তুমি মিলেমিশে চলবে হাফিজরা রসলে খাহি সহে কোন বা খাসাম খাসাম সকলের সাথে তুমি সন্ধি করে চলবে মিলেমিশে চলবে বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হনুদা রামে রাম মুসলমানের সাথে গেলে আল্লাহ আল্লাহ বলবা হিন্দুদের সাথে যারা রাম রাম বলা শুরু করে দেবা সকলেই তোমাকে ভালোবাসবে প্রিয় মনে করবে ওই শয়তানি নোংরামি পাহারা দিতে হবে তাদের কষ্ট করে রাত্রে বেলা তাদের এবাদত পাহারা দিতে হবে দুটোর কোনোটাতে কোনো ভিত্তি নেই বৈশাখ কোন বাঙালির মাস নয় বৈশাখের খাজনা তুলতে পারছে এক বর্ষে বাঙালি নয় বিক্রমাদিত্য নিজেও বাঙালি নয় এই শোন শব্দটাও পরবর্তী বাংলায় রূপান্তরিত হয়েছে বৈশাখ মহা পবিত্র হয়ে গেছে হিন্দুরা মেলা টলা করত মুসলমানের ছেলেটা বিক্ষিপ্ত হয়ে কিছু কিছু যোগ দিত সেখানে হাল ফাতা হতো হাল ফাতা তো উঠে গেছে কোন যুগে নাই সেটার কোন গতিবিধি কিছুই নেই এইটাকে মহামর্যাদা মহিমান্বিত করে ফেলেছেন এটা নাকি বাঙালির কালচার সারাদিন ব্যাপী তারা গান গাবে কতগুলো দেখুন ইবনে তাইমা ইমাম ইবনে তাই ইকতিদাস সিরাতাল ওদের বিস্তারিত বিবরণ দিয়েছে হাদিস যারা দলিল দিয়েছেন এমন ভাবে এই লোকের মতো এত বড় বিচক্ষণ এত বড় দূরদর্শী এত বড় গভীর জ্ঞানের মানুষ পৃথিবীতে কম এসেছে নবীদের কথা আলাদা সাহাবিদের কথা আলাদা দৃঢ়ভাবে তিনি বিবরণ দিয়েছেন দেখুন মুসলিম কালচার মুসলিম সভ্যতা মুসলিম সংস্কৃতি দৃঢ়ভাবে যদি লালন পালন করা না যায় মুসলমানরা তাদের সাম্রাজ্য হারায় মুসলমান তাদের অস্তিত্ব হারায় মুসলমানরা তাদের কর্তৃত্ব হারায় বিশাল বিবরণ দিয়েছেন কয়েক শত পৃষ্ঠা সেখানে এই হাদিসটা নিয়ে এসেছেন নবী সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখলেন যে দুই দিন তারা খেলাধুলা করে আল্লাহ নবী বলে কিসের খেলাধুলা যে জাহিলিয়াতের যুক্তে চলে আসছে আল্লাহ নবী বলে আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে ভালো দুই দিন নির্ধারণ করে দিয়েছেন একটি ঈদুল আযহা একটি ঈদুল ফেতে এমন ভাবে বিবরণ দিয়েছেন শেখুল ইসলাম তাই না একটা যদি একটার বদলে হয় তাহলে যেটার বদলে হবে সেটা টিকে কিনা পানির বদলে দুধ দিলেন এখন পানি টিকবে কিনা পেশাবের বদলে মধু দিলেন পেশাবার মধু দুটো থাকবে না মধু থাকবে আল্লাহ বদলিয়ে দিয়েছেন অন্য কোন কিছুর অস্তিত্ব নেই এনারা নতুন নতুন আনন্দ উৎসব বের করছেন এনারা করছেন মিলাদের আনন্দ ওনারা করছেন বৈশাখীর আনন্দ হুজুররা করতেছেন একটা আর ওনারা করতেছেন আরেকটা দুইটারই কোন অস্তিত্ব নেই দুইটাই পাপাচার গুনার কাজ এমনকি আরো বহু বিবরণ দিয়েছেন তিনি সেগুলো আজকে আমার ওইভাবে বিবরণের বিস্তারিত বিষয় নয় আল্লাহ পাক বদলে দিয়েছেন অন্য ধর্মীয় কালচার অন্য সামাজিক কালচার অন্য নীতির কালচার অমাইয়াতা ওয়াল্লাহু অমাইয়াতা ওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম সূরা নিসা বিস্তারিত বিবরণ এসেছে তাদের সাথে যারা সম্পৃক্ত রাখবে তারা তাদেরই হয়ে যাবে যদি কোন মুসলিম অন্য ধর্মীয় বা অন্য সাংস্কৃতিক আচর আচর আচর আচরণের সাথে নিজেদেরকে মিশিয়ে দেয় তাহলে এরা কাবিরই হয়ে যাবে তাদের হয়ে যাবে মুসলিম হয়েছ তারপরে তোমার মধ্যে কালচারাল জ্ঞান হলো না তোমার ধর্মীয় সাংস্কৃতিক জ্ঞান হলো না নিজস্ব রীতিনীতি তোমার মধ্যে আসলো না তুমি অন্য কালচার দিকে যাও কেন শব্দগুলা যেগুলো হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল ব্রিটিশ কালের যুগে হিন্দুরা এবং ইয়েরা মিলে খ্রিস্টানরা মিলে যে শব্দগুলা আপনার একটা বই পড়ে নেবেন ভালোভাবে মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস বলন আক্রম খান দেখুন সেখানে চৈত্র সংক্রান্তি তাদের পূজার দিবস হারিয়ে গিয়েছিল বৈশাখী মেলা টেলা ইত্যাদি আস্তে আস্তে মেলান হয়ে গিয়েছিল এই দেশ থেকে সেগুলাকে আবার কিভাবে প্রায় পাঁচশো আজকের পত্রিকার বিবরণ অনুযায়ী এ পর্যন্ত পাঁচশত কোটি টাকা শুধু বোনাস তোলা হয়েছে শাশ্বত করে দেবে কি হবে শেখুল ইসলাম তাই বিবরণ দিয়েছেন মুসলমানের যে কোনো উৎসবের মধ্যে উৎসবের কতগুলা বিবরণ আছে তার একটা তারিখ লাগে তার একটা স্থান লাগে তার খাদ্য লাগে তার পোশাক লাগে তার কিছু কার্যক্রম লাগে বিস্তারিত বিবরণ আমার ব্রেনটা আরো খুলে গেছে স্থান হলো কোন জায়গায় নিয়ে কাজটা করব জুমা মসজিদে পড়ব হজ আরাফার মাঠে করবো ঈদ মাঠে গিয়ে করব স্থান ভিত্তিক দুই সময় কোন টাইমে পড়ব জুমার সালাদ কখন পড়ব ঈদের সালাদ কোথায় কোন টাইমে পড়ব হজ কোন টাইমে করব টাইম নির্ধারিত তিন পোশাক জুমার জন্য বিশেষ পোশাক না থাকলেও ভালো পোশাক আপনার লাগানোর কথা আছে আর আপনার মাঠে যখন উপস্থিত হবেন তখন আপনার দুই চাদর সেটা পোশাক নির্ধারণ রয়েছে খাদ্য যে কোন আনন্দ অনুষ্ঠানের বিশেষ খাদ্য ঈদুল উল ফিতরের খাদ্য সুন্নত বিবরণ দেওয়া আছে বেজর খেজুর কিংবা মিষ্টি খেয়ে যাবেন এবং ঈদ উল আবহার খাদ্যের বিবরণ আছে সকালে না খেয়ে যাবেন কোরবানি করবেন কোরবানির গোস্তটা আপনি পার করবেন খাদ্য রয়েছে যে কোন উৎসবের মধ্যে এত চমৎকার বিবরণ দিয়েছেন আমি সহজ করে আপনার কাছে তুলে ধরছি উৎসবের সাথে টাইমিং এর সম্পর্ক আছে দিনের সম্পর্ক আছে আরো বিবরণ দিয়েছেন যে দেখুন আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন তখন দিনের কথা বললেন মাসের কথা বললেন স্থানের কথা বললেন তোমরা কে জানো কোন জায়গায় আসো আইয়ো ইয়মেন হাদা আইয়ো শাহরেন হাদা আইয়ো মাকান হাদা এটা কোন দিন কোন মাস কোন স্থান যে কোন আনন্দ দিবস স্থান বহু খাদ্য আচরণ দিয়ে সৃষ্টি হয় সেটা আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে স্থির করে দেওয়া হয়েছে নতুন কিছুর আবিষ্কারের অবকাশ নেই আপনি বৈশাখী পোশাক নামে আলাদা পোশাক বানাবেন আপনি বৈশাখীর নামে পহেলা বৈশাখ নির্ধারণ করবেন বৈশাখী খাওয়া নামে ইলিশ পান্তাকে নির্ধারণ করবেন বৈশাখী মঙ্গল প্রদীপ জ্বালাবেন আপনি একটা কাজ ঠিক করবেন কোনখান থেকে কোন পর্যন্ত যাবেন কি কি করবেন ঠিক করে ফেলেছেন ইমামের ভাষায় এটা সরাসরি ইসলামিক কালচারকে আঘাত করছে ইসলামিক যে তহিদ ভিত্তিক সুন্নত ভিত্তিক যে তাদের হ্যাঁ। সংস্কৃতি সেটাকে হিট করছে ডাইরেক্টলি একটার বিরুদ্ধে আরেকটাকে দাঁড় করে দেওয়া হচ্ছে আপনার বোঝার চেষ্টা করেন ধীর স্থির ভাবে আমি শুধু ব্রেনকে আঘাত করছি আমি অন্য কিছু করছি না কেন এগুলা করলেন কি কারণে করলেন সম্মানিত ভাই আমার আরো কথা আছে কোন উৎসবে আমাদের কোন কথা হবে আল্লাহ একবার এটাও তিনি বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবিরা বলে যেতে হবে আর আপনি ওইখানে কার তাকবির দিতে যাবেন রবীন্দ্রনাথের এসে হে বৈশাখ এসে এসে বলতে বলতে যাবেন আপনাদের ভাষা ঠিক আছে শরীয়তের ভাষা আলাদা রয়েছে এখানে মুসলমানের উৎসব আলাদা কিছু বানানো যায় না এভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে ওখানে কিছু বাউল গান গায় ওখানে কেউ একটা আনন্দ অনুষ্ঠান করে বিক্ষিপ্ত পাপাচার সেটা অত গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু জাতীয় পর্যায়ে যখন স্থান নির্ধারণ করবেন কাজ নির্ধারণ করবেন পোশাক মুখোশ নির্ধারণ করবেন আপনার বক্তব্য নির্ধারণ করবেন আপনার মুখে কি বলবেন তা নির্ধারণ করবেন খাদ্য নির্ধারণ করবেন তখন স্থানিক কালচারের মধ্যে সরাসরি সেটা চ্যালেঞ্জ হয়ে গেল দুটো এক বিষয় নয় বিক্ষিপ্ত ঘটনা আর এই ধরনের সকল কিছু সেট করে যে কর্মকাণ্ড সেটা আলাদা বিষয় বাঙ্গালকে হাইকোর্ট বেশি দেখাবেন না এটা পরিষ্কার বিষয় এবং এটাকে আপনাকে আবার সেই পরাধীনতার দিকে নিয়ে যাবে এটা একটা আকিদা বিশ্বাস রূপ নিয়েছে চারুকলা ইনস্টিটিউটের কয়েকটা ছাত্র ছাত্রী দৌড়ে বেড়ে গেল কোথায় কয়েকটা মুখোশ বানান আর সকল বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট পাগল হয়ে যেতে হবে ওগুলার পিছনে ঢুকতে হবে সকল ডিপার্টমেন্টের মুসলিম ছাত্রদেরকে আমি অনুরোধ করবো ওই কয়েকটা চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীর পিছনে তোমাদের দৌড়ানোর কোন প্রয়োজন নেই তোমাদের ডিপার্টমেন্ট আর উচ্চাঙ্গের যে ছাত্র ভর্তি হতে পারে না তাদের জন্য আলাদা বিবৃতি দিতে হয় যে তোমরা এসো চারুকলা স্কুলে ভর্তি হও তোমরা মেধাবি অন্য ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কে বলবো মেডিকেল ডিপার্টমেন্ট কে বলবো কৃষি বিভাগকে বলবো অন্যান্য যে সকল ফিজিক্স এর অঙ্ক যা আছে সকল ডিপার্টমেন্টের ছাত্রদেরকে বলবো চারুকলা ইনস্টিটিউট দাসত্ব করার কোন প্রয়োজন তোমাদের নেই ওরা ওদেরটা করছে তুমি মুসলিম তোমাকে তোমার সংস্কৃতি বুঝতে হবে তোমার আকিদা বিশ্বাস তোমার দিন প্রসঙ্গে তোমার ধারণা থাকতে হবে সময় দেওয়া হয় বহুত কথা উঠছে প্রাসঙ্গিক বিষয় না আমি আর বেশি দেখাচ্ছি না সব ভাবে কমেন ফহ হোম একদিনে হবে না ধীর স্থির ভাবে বুঝতে বুঝতে হবেই এগুলো দূর হবেই কোন সচেতন মুসলিম সন্তান এগুলার পিছনে এই বৈশাখ মাসে রৌদ্র মতার বেশি দিন করবে না আর বৈশাখের এই দোয়ার করবে না এখানে ও সেরে গেছে কোন জায়গায় আছে অগ্নি স্নানে সূচি হোক ধরা বেদের প্রথম বাক্যই হলো অগ্নি মিলে পুরোহিত আগুন হলো হিন্দুদের পুরোহিত সে হলো হিন্দুদের দেবতা এটাও রয়ে গেছে অগ্নি স্নানে সূচি হোক ধরা আগুনের স্নানে পৃথিবী সূচি হবে এটা হিন্দু ধর্মের কথা এটা মুসলমানের কথা নয় জাতীয় সঙ্গীত নিয়েও কথা উঠেছে জাতীয় সঙ্গীত যেটুকু আছে আমাদের জাতীয় সঙ্গীত স্বীকৃতির ওইটুকুর মধ্যে সরাসরি সে সেরেক নেই কিন্তু শেষের দিকের বাক্য আছে মাগতর চরণ মাগতর চরণেতে পেতে দিলাম আমার মাথা দিলাম পেতে এটা আছে এইখানে যে পরবর্তী সেরেক হলো এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয় ভাই রবীন্দ্রনাথ এটা মশ্রেক তার কবিতায় সেরেক থাকবেই সঞ্চিতের পাঁচশো কবিতার মধ্যে প্রথম লাইনই হলো প্রথম বরম যে তু হুম শ্যাম সমান শ্যাম আছে মন্দির আছে সেখানে দেবতা আছে সেখানে সরস্বতী আছে সেখানে সবই আছে পাঁচশত কবিতার মধ্যে মুসলমানের জন্য একটা শব্দও তার নাই তিনি নিজে যেটা সম্পাদনা করেছেন আর তার কবিতা না কেউ কেউ করতে হবে তুমি মুসলমান না তুমি বোঝো না তোমার মাথা নেই তোমার চিন্তা করার ক্ষমতা নেই সম্মানিত ভাই রবীন্দ্রনাথ মামলা মাননীয় বিচারপতিদেরকে আমরা অনুরোধ করব আপনারা অত্যন্ত মানুষ আপনারা লেখাপড়া জানা মানুষ আপনারা সুশিক্ষিত মানুষ এগুলাকে বিবেচনায় নেবেন আমাদের কর্তব্য কোনটুকু সেরেক তার জাতিকে সচেতন করা সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা নয় ওটা অন্য বিষয় আর এটা হলো আরেক বিষয় আগের টুকু আমাদের তেমন কোনো কথা নেই কিন্তু কথা তো ওইটুকুর মধ্যে আছে কোন মুসলমান না বুঝবে যে মাটির চরম তলে আমার মাথা পেতে দেব এইটুকু সেরেক নয় এইটা বুঝার জন্য কোন মুসলমান আলেমের প্রয়োজনই নাই সবাই বুঝে এটা আপনারা বুঝতেছেন না কেন এরকম আমরা সাথে সাথে রেজেক্ট করে দিতে হবে আমরা অনুরোধ করব সময় তো ভাই তারা মায়ের চরণ তলে যায় মূর্তির চরণ তলে যাবে রবীন্দ্রনাথ মোশেক সে যাবেই নজরুল সহজে যেতে পারে না বলবীর বল অন্যতম অমসির শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির আমার মাথা দেখে উঁচু পাথর পাহাড় পর্যন্ত মাথা নত করবে শির নিহারি আমার মাথা নেহারে মানে দেখা নত শির শেখর হিমাদ্রির হিমাদ্রির শেখর মাথা নত করবে এটা মুসলমানের মাথা সব জায়গায় লোক হয় না ভারতের পক্ষে বিশাল সংগ্রাম হয়ে গেল কিছুদিন আগে মুসলমানরা বন্দে মাতারম বলবে না পার্লামেন্টের সদস্য মুসলিমরা বলবে না বন্দে মাতারম রঘুপতি রাঘব রাজারাম পতিত পাওন রাজারাম বন্দে মাতারাম মুসলমানরা বলবে না পার্লামেন্টে বলবো না কোথাও বলবো না হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে সেখানেও মুসলমানরা মাটির কাছে মাথা নত করবে না বিশাল কথাবার্তা হয়ে গেল এখনো পর্যন্ত মুসলমানরা বন্দে মাতারম বলছে না সেখানে আর আপনারা কেন বাধ্য করতে চাচ্ছেন আমাদের মাথা নত করার জন্য মাটির কাছে নব্বই ভাগ মুসলমানের দেশে সম্মানিত ভাই কাকিদা এটা বিশ্বাস এটা আমাদের ইমান সম্মানিত বুঝলি কাজে আমি বলবো যে ওরা যা করার করছে করুক ওটা আস্তে আস্তে মেলান হয়ে যাবে আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলছি না সরকারের বিরুদ্ধে কিছু বলছি না সংবিধানের বিরুদ্ধে কিছু বলছি না আমি শুধু বলছি যে মুসলিম হিসাবে আপনি ছাত্র আপনি শিক্ষক আপনি নির্বাহী আপনি বিচারপতি আপনি শিক্ষক আপনি ছাত্র আপনি প্রশাসনিক কর্মকর্তা আপনি দেশের সাধারণ নাগরিক আলেন আপনাকে ইসলামও বুঝতে হবে ইসলামের কালচার কৃষ্টি কি তা আপনার অবশ্যই পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে জানা থাকতে হবে এবং আপনাদের সন্তানাদিকে যথাসম্ভব এই জাতীয় এন্টি ইসলামিক কালচারের রূপ দেওয়া থেকে আপনারা বিরত রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা পাঁচ থেকে দশ বছরের মধ্যে সফল হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি আর কি কেউ আক্রমণ করতে যাবেন না কেউ ওখানে আক্রমণ করা দায় দায়িত্ব সরকারের তারা ডিএমপি কমিশনের ঘোষণা দিয়েছেন পাঁচটার পরে যেন কেউ আর কোন অনুষ্ঠান না করে আমি বলবো রাষ্ট্রের গণ্ডির মধ্যে থেকে তারা যতটা পারছেন এটাকে সংকুচিত করার চেষ্টা করছে আরো করবেন ইনশাআল্লাহ ইসলাম তারা আরো ভালো করে বুঝবেন তবে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা বাঙালি কালচার নয় আর যেটা সবে মেয়েরাজ নিয়ে যেটা বলেছেন ওটাও ইসলামিক কালচার নয় কোনটাই নয় একটা বেদাত একটা লেন্ট ইসলামিক কালচার দুটোকে যদি রাস্তায় তুলে দেন তাহলে আমাদের ল এনফোর্সমেন্ট বাহিনী নিরাপত্তা কর্মীরা অনেকটা শান্তি থাকবেন অনেকটা স্বস্তি থাকবেন আস্তে আস্তে আপনারা আরো সংকুচিত করে নিয়ে আসুন আরো টাইট দেন ধীর স্থির ভাবে আপনারা মাথা খাটিয়ে আর একটু ভালো কাজ করুন দেখুন এই সকল নারীরা আবার ঘোষণা দিয়েছে আমরা সারা রাত থাকবো বারোটা পর্যন্ত থাকবো আমাদের বাধা দিতে হচ্ছে কেন কেমন মা আপনি কেমন নারী আপনি বাঙালি সংস্কৃতিতে মা বারোটা পর্যন্ত মাঠে গান করবে এটা আপনি পেলেন কোথায় কপালে বিশাল ফোটা দিয়ে দিয়ে আসতেছে ওগুলা বলে বলছে আমরা বারোটা পর্যন্ত থাকবো তাহলে আপনাদের দ্বারা এদেশের যুবক যুবতী ছাত্র ছাত্রীরা কোন শিক্ষা পাবে মিডিয়াকে অনুরোধ করবো যে আপনারা পূজা পার্বণ আর এই সকল বাজে জিনিস বেহুদা ইন্টি ইসলামিক কালচার ছড়াতে যত ব্যস্ত ভারত সেরে করে না কলিকাতায় কোন বৈশাখী নেই সারা ভারতীয়দের খবর সামান্য ছড়ানো হয় না কিছুই না পাগলামি যত মাতলামি যত আমাদের এই দেশে বেহুদায় ধরেছে আমাদেরকে এইখানে যে আয়াতটা বলেছিলাম এক মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করছি এই আয়াতের মধ্যে যারা বাহিরা করেছে সায়না করেছে আল্লাহ বলেন তাদের আকল নেই পরে আয়তে বলছেন লাইয়া তারা জানে না লাইয়া তারা বেহুদা তাদের কোন হেদায়েত নেই একেবারে ব্যাককেল বলেছেন আল্লাহ তাদেরকে তাদেরকে নির্বোধ বলেছেন বিদ্যাহীন বলেছেন তাদেরকে পথ ভ্রষ্ট বলেছেন নাহলে এই সকল বেহুদা কর্মকাণ্ড থামাকা কয়েকটা ছবি বাড়ায় নেয় থামাকা কয়েকটা মূর্তি বাড়ায় নেয় খামাকা সেখানে রবীন্দ্রনাথের গ্যাঁ গ্যাঁ ক্যা করতে করতে এই গোটা ঢাকা শহরে এই গরমের মধ্যে তারা কেন ঘোরাফেরা করবে এর কোন কারণ হচ্ছে আল্লাহ লাইয়া খেলুন ওরা জানে না ওদের বিদ্যা নেই ওদের বুদ্ধি নেই ওরা হেদায়ত প্রাপ্ত নয় বলেই তারা এইগুলা করে না হলে এই সকল বেহুদা কাজে এই ধরনের বেহুদা কাজে তারা লিপ্ত হবে কেন আল্লাহ আমাদের আকিদা গুলাকে সঠিকভাবে বোঝার তৌফিক দেয় যেটা শুদ্ধ আকেদা সেটা ধীরে স্থিরে আমি বুঝতে পারি এবং যেটা বিপরীত আকেদা সেটা যেন আমি প্রত্যাখ্যান করতে পারি اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأتم وهم أكبر বাহিরে কিন্তু ইমামের খুতবা হওয়ার আগেই দাঁড়িয়ে যান এটা কিন্তু আপনারা পরে করবেন না আমরাও খুতবা লম্বা করি আজকে আমার একটু বেশি হয়ে গেছে আসসালামু আলাইকুম